পাহাড় ঘেরা নদী ভরা বনে ভরা ভূমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি পাহাড় ঘেরা নদী ভরা বনে ভরা ভূমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি পাহাড় ঘেরা নদী ভরা বনে ভরা ভূমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি পদ্মা মেঘনা যমুনা সুরমা আর কত খালবিল হাওর ভরা নদী শত শত পদ্মা মেঘনা যমুনা সুরমা আর কত খালবিল হাওর ভরা নদী শত শত পদ্মা মেঘনা যমুনা সুরমা আর কত খালবিল হাওর ভরা নদী শত শত এত সুন্দর দেশটার ভাই কোথায় আছে বলো সুন্দর বনের হরিণ দেখিতে সবাই মিলে চলো এত সুন্দর দেশটার ভাই কোথায় আছে বলো সুন্দর বনের হরিণ দেখি সবাই মিলে চলো কত কিছু আছে সেথায় দেখবে গিয়ে তুমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি পাহাড় ঘেরা নদী ভরা বনে ভরা ভূমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি পাহাড় ঘেরা নদী ভরা বনে ভরা ভূমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি সিলেটেরই চা বাগান দেখতে কত মজা চায়ের কাপে দিলে চুমুক হৃদয় করে তাজা সিলেটেরি চা বাগান দেখতে কত মজা চায়ের কাপে দিলে চুমুক হৃদয় করে তাজা সিলেটের চা বাগান দেখতে কত মজা চায়ের কাপে দিলে চুমুক হৃদয় করে তাজা বিলে ভরা মাছ আর হাওর ভরা ধান বিশ্বের মধ্যে আছে অনেক বাংলাদেশের সম্মান বিলে ভরা মাছ আর হাওর ভরা ধান বিশ্বের মধ্যে আছে অনেক বাংলাদেশের সম্মান এই মাটির নিচে আছে তেলগেশের খনি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি পাহাড় ঘেরা নদী ভরা বনে ভরা ভূমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি পাহাড় ঘেরা নদী ভরা বনে ভরা ভূমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি চারিদিকে দেখতে সুন্দর বাংলাদেশের জমি